হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা চাইলে প্রভু দিতে পারো তুমি চাইলে প্রভু দিতে পারো তুমি চাইলে প্রভু দিতে পারো মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ হরানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা হারানো দিনের সেই সম্মান ফিরে পেতে চাই আমরা তুমি চাইলে প্রভু দিতে পারো তুমি চাইলে প্রভু দিতে পারো মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ কেড়ে নিয়েছ যে রাসদার যুগ পিরে দাও প্রভু সেই সোনালি জু কেড়ে নিয়ে যে রাসদার জু পিরে দাও প্রভু সেই সোনালি জু কেড়ে নিয়েছ যে রাসদার জু পিরে দাও প্রভু সেই সোনালি জু যেভাবে দিতে পারো মরা গাছে ফুল যেভাবে দিতে পারো মরা গাছে ফুল যেভাবে দিতে পারো মরা গাছে ফুল তুমি তো প্রভু আল্লাহ তালা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা তুমি চাইলে প্রভু দিতে পারো তুমি চাইলে প্রভু দিতে পারো মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ যেই যুগ ছিল সেই সাহাবাদে মায়া ভরা দিন গুলো দাও দে যেই যুগ ছিল সেই সাহাবাদে মায়া ভরা দিন গুলো দাও দে যেই যুগ ছিল সেই সাহাবাদে মায়া ভরা দিন গুলো দাও দে থাকবে না হানাহানি যার সংঘাত থাকবে না হানাহানিয়ার সংঘাত থাকবে না হানাহানিয়ার সংঘাত তুমি তো প্রভু জল্লি জ্বালা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা হারানো দিনের সে সম্মান ফিরে পেতে চাই আমরা তুমি চাইলে প্রভু দিতে পারো তুমি চাইলে প্রভু দিতে পারো মালিক তুমি আল্লাহ ও মালিকে তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ ও মালিক তুমি আল্লাহ